قوم بطونهم كالبيوت فيها الحيات ترى من خارج بطونهم فقلت من هؤلاء يا جبريل قال هؤلاء أكلة الربا آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وہ مرد مجاہد نظر آتا نہیں مجھ کو वो मर्द मुजाहिद नजर आता नहीं मुझको हो जिसकी रबू पै में फकत मुस्ती किरदार सूफी की शरीयत में फकत मस्ती अहवाल फकीह की शरीयत में फकत मस्ती गुफ्तार ये किसोश में ददन गाफिल आजा शाह नबाशी शायद किन गाही सुनदा गाहन नबाशी शायद किन गाही सुनदा गाहन बाशी सुबहान कला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अजीजुल हकीम अलीमुल हकीम رب زدني علما رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي رب يسر ولا تؤثر وتمم علينا بالخير আল্লাহ রব্বুল আলমের দরবারে লাখ কোটি শুক্রিয়া আদায় করছি যিনি পবিত্র জুমায়ের দিন নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদে আসার তাওফিক দান করেছেন আলহামদুলিল্লাহ কোরআনে কারিমের পনেরোতমা পাড়ার প্রথম থেকে তেলাওয়াত করেছি এবং একটি হাদিস পড়েছি তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলবো আমার তৌফিক ইল্লা বিল্লা গত সপ্তাহে আলোচনা ছিল আমার হাতিমে কারবা থেকে হুজুরপাক সাল্লাহ আলহি আসাল্লামকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে যাওয়া হয় নিয়ে যাওয়ার পথে আল্লাহ নবী সচককে কিছু ঘটনা দেখেছেন না জেনে প্রত্যেকটি ঘটনা সম্পর্কে জিবরিল আলাহ সাল্লাহসাল্লামকে জিজ্ঞাসা করেছে যেমন যাওয়ার পথে দেখলো এক সম্প্রদায়কে যাদের হাতের নখ হচ্ছে তামার তামার নখ তামার নখ দ্বারায় নিজের চেহারা এবং চিনের মধ্যে খামতি দিচ্ছে এভাবে দেহের কাঁচা গুস্তগুলোকে ছিঁড়ি ফেলতেছে এভাবে আল্লাহর নবী জিবরিতে জিজ্ঞাসা করুন জিবরির এরা কারা জিবরির আলাইসাল্লাম বলেছেন এরা হচ্ছে জীবৎকারী যারা দুনিয়াতে অন্যের সমালোচনা করে কিবত করে পর নিন্দা করে এদেরকে এ ধরনের শাস্তি দেওয়া হচ্ছে দুনিয়াতে গিবত মানে পর নিন্দা করা অন্যের পিছনে তার সমালোচনা করা এমন বিষয় নিয়ে সমালোচনা করা যেটি তার কাছে নেই আর যদি বাস্তবে যদি না থাকে এটা হয় তোহমত বা বহতাম যেটাকে বলা হয় আর যদি থাকে কিন্তু তার পিছনে আলোচনা করাকে বলা হয় জীবত আল গিবত আসাদ দুমিনা ঘৃণা আল্লাহর নবী বলেছেন গিবত এটা জেনার থেকেও বড় পাপ আজকে গিবত আমাদের মাঝে মহামারীর রূপ ধারণ করেছে সকলেই আমরা জীবতে লিপ্ত থাকে চায়ের দোকানে বসে দুইজন যখন একত্রে হয় একত্রিত হয় তখন অন্যকে নিয়ে সমালোচনা শুরু করে এছাড়া আর কোনো কাজ নেই ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই বলেছেন মা গিফতু মোজ আলিম টু আন্নাল তা হারাম যেদিন থেকে আমি জানতে পেরেছি গিবত করা হারাম ওই দিন থেকে আমি কোনো মানুষের গিবত করে নেই আপনি যদি কোনো মানুষের সমালোচনা করেন গিবত করেন তখন আপনার আমল্লামায় যে সমস্ত ন্যাক আছে ন্যাকগুলো যার বিবোধ করেন তার আমল্লামায় চলে যায় আর ওর গুণাগুলো আপনার আমল্লামায় চলে আসে অনেকে আমরা মনে করি গিবত গিবত আসলে ঘি ভাত ঘি যোগ ভাত খেতে যেভাবে মজা গিবত খেতে ওই ধরনের মজা লাগে গিবতকারী মনে করে যে আমি আজকে বিজয় হয়েছি তার পিছনে দুই চারটি কথা বলে আমি খুব লাভবান হয়েছি গিবতকারী এমনটাই মনে করে কিন্তু হাদিস প্রমাণ যে তুমি লাভবান হও নাই তোমার ন্যাকগুলো অন্যের আমল নামায় চলে গেছে তুমি তেরো হও না এই জন্য দেখবেন যার গিবত করা হয় সে ক্রমশ উপরে উঠতেই থাকে আর যে গিবত করে সে আস্তে আস্তে গিটতে থাকে তার দশ আছে নামতেই থাকে গিবতকারী কখনো উপরে উঠতে পারে না এটা একবারে ঠাট পার্সন নিম্ন শ্রেণীর যারা ওদেরই সবার গিরত করা এটা একটা ঘৃণা থেকেও মহাপাপ মারাত্মকতম একটি অপরাধ বিপদ আমার ভাইরা নামাজ তো পড়ি টুটা ফাটা জিকির আজকার করি মাঝে মধ্যে যদি গিবত করি তা আপনার আমলগুলোর তাও কিছুই থাকবে না আর গিবত করা যেই গুণা অন্যের গিবত কেউ করতেছে আপনি শুনতেছেন এটাও সেম ওই ধরনের গুণা আপনার যদি শক্তি থাকে যার গিবত করা হচ্ছে আপনি তার প্রশংসা শুরু করে দিন যে তুমি কি বলো যার ব্যাপারে তুমি এমনটি বলছো সেটা এমন না সেই রকম সেই রকম তার প্রশংসা শুরু করে দাও আর না হয় তুমি মজলিস ত্যাগ করো ওখান থেকে চলে আসো যদি তোমার প্রতিহত করার একটা সামর্থ্য না থাকে তুমি উঠে চলে আসো তারপরেও জীবতের মজলিসে বসা জীবত করতে শোনা এটা জীবত করার নাম নেয় এই জন্য আমরা এটা থেকে বেঁচে থাকবো আমার ভাইরা ইমাম আবু আনিফা রহমতুল্লাহ ব্যাপার একটা কথা আছে যে উনি অত্যন্ত বখির উনি ওনার ন্যাক কাউকে দেন না ইমাম আবু আনিবুর রহমতুল্লাহ আলী অত্যন্ত বকিল কৃপন উনি উনার ন্যাক কাহুকে দেয় না তার মানে কি উনি কোনোদিন অন্যের গিবত করে না গিবত করা মানে অন্যকে ন্যাক দিয়ে দেওয়া তো উনি অন্যকে কখনো ন্যাক দেয় না মানে খুব কৃপন তার মানে কি গিবত করে না কোনোদিন এবং তিনি পরামর্শও দিয়েছেন যে হে জগৎবাসীরা তোমরা যদি গিবত করতে মনে চায় তোমার মাতা পিতার গিবত করো কথা বুঝতেছেন কিনা যদি তোমার গিবত করতে হয় কার গিবত করতে হবে তোমার মাতা পিতার গিবত করো এর দ্বারা তোমার মাতা পিতার লাভ হবে কারণ তুমি যদি তোমার মাতা পিতার গিবত করো তোমার নেকগুলো যাবে কার আমল নামা তোমার মাতা পিতার আমল নামা আর মাতা পিতার নেক গুণাগুলো তোমার কাছে আসবে তো নেক আর তোমাদের ভিতরে রইল আর তোমাদের নেকগুলো অন্য করে না গেল হুজুর পাক সাল্লাহ আলাই আসাল্লাম আরো একটি সম্প্রদায়ের ফাঁস দিয়ে গিয়েছিলেন যাদের সামনে দুটি পাতিল রাখা একটি পাতিলে রান্না করা গোস্ত অপরটি পাতিলে কাঁচা গোস্ত কিন্তু ওরা ব্যতিক্রম ওরা রান্না করা গোস্তগুলো বাদ দিয়ে যেগুলো এখনো কাঁচা ওগুলো খাচ্ছে কাঁচা গোস্ত সাধারণত আমাদের দেশের মানুষে খায় না ঘৃণা করে রুচিশীল যারা ওরা খায় না সাধারণত কিন্তু ওরা কিন্তু পাক করা গোস্তগুলো খাচ্ছে না কাঁচা গোস্তগুলো খাচ্ছে আল্লাহ উদ্দেশ্য হলেন জিজ্ঞেস করলেন জিবরিল এরা কারা ইব্রিল আলাইসাল্লাম বলেছেন এরা হচ্ছে আপনার উন্মতের মধ্যে যারা ব্যবিচার ব্যবিচারিণী যারা ব্যবিচার এবং কি ব্যবিচারিণী যারা জিনা করে অন্যায় করে যারা এরা হচ্ছে ওরা কেন এর মধ্যে কিছু পুরুষও আছে কিছু মহিলাও আছে এরা ওই হচ্ছে ওই সমস্ত পুরুষ যারা নাকি তাদের বৈধ স্ত্রী ছিল কিন্তু তারা বৈধ স্ত্রীকে ব্যবহার না করে তারা অপাত্রে তাদের যৌনকুটা মিটিয়েছে এই জন্য তারা এখন কাঁচা করতে খাচ্ছে এবং এরা হচ্ছে ওই সমস্ত মহিলা যারা তাদের স্বামীকে বাদ দিয়ে পরপুরুষের সঙ্গে চলাফেরা করতো নিজের যৌন চাহিদা মেটাইতো এরা হচ্ছে ওরা এই জন্য আমার ভাইরা আল্লাহ না করুক আমাদের ভিতরে এমন কেউ নাই যে জেনাবে বিচার করে যদি কারো ভিতরে এ ধরনের সবার থেকেও থাকে আমরা এটাকে পরিহার করি জিনা ব্যবসার এটা কবিরা গুণা যারা জিনা করে হাদিসের মধ্যে আছে আল্লাহ রব্দুল আলমিন ওদের কোনো দোয়াই কবুল করেন না লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাম সাবিলা জেনা করা তো দূরের কথা আল্লাহর নবী আল্লাহ পাক বলেছেন তোমরা জেনার কাছে তারেও যেও না জেনা অত্যন্ত বড় পাপ আল্লাহর নবী তারপর এমন একটি সম্প্রদায়ের পাশ দিয়ে গিয়েছিল বুতুনুম কাল বয়ুত যাদের পেট হচ্ছে ঘরের মতো পেট ঘরের মতো পেট ঘরের মতো এই কথাটা কিন্তু যদিও শুনতে সহজ বাস্তবে উপলব্ধি করাটা কঠিন পেট ঘরের মতো এটা কেমন অদ্ভুত আকৃতির মানুষ একটা মানুষের পেট একটা ঘরের মতো এভাবে যদি একজন লোক আপনাদের সাঁতার পাইয়া বাজারে আছে যে পেট একটা ঘরের মতো আপনারা নামাজ টামাজ শুয়ে ওর খাওয়ার জন্য দৌড় মেরেছেন এখানে যে চলো দেখি আছি জীবনে তো দেখি নাই কেমন এক লোক আসলো আমাদের দেশে প্যাট হচ্ছে কিসের মতো কথা বলিয়ে পেটের ভিতরে অগণিত সাপ নাড়াচাড়া করছে কিলবিল করতেছে এবার নবী অদ্ভুত হয়ে জিজ্ঞেস ইয়ার হে জিব্রিল মান হাউলা ইয়ার জিব্রিল হে জিব্রিল এরা কারা যে প্যাট হচ্ছে গরম মতো প্যাটের ভিতরে অগণিত সাপ এরা আপনার উম্মতের মধ্যে যারা সুদ খোর যারা সুদ খায় তারা যারা সুদ খায় তারা তাদের প্যাট হবে একটা একটা ঘরের মতো দুনিয়াতে যেমনিভাবে সুদ খেয়ে প্যাট বড় করছো না কথা কয় না দুনিয়াতে যেমনিভাবে প্যাট বড় করছে সুদ খায় অনেকে মনে করে সুদ মাল বিক্রি করে একবারে উদা কথা কোরআন আয়াত যদি একটু জানা থাকতো তখন এই মন্তব্য কখনো করত না ইয়ামাহাকুল্লাহুর রিবা ওয়ুরবিস সাদাকাত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়ামাহাকুল্লাহুর রিবা সুদ এটা মানুষের সম্পদ কমায় ওয়ুরবিস সাদাকাত এবং সদকা এটা মানুষের মাল বৃদ্ধি করে সদকা মাল বৃদ্ধি করে সুদ মাল বলে না কমা এটা আল্লাহ পাক কোরআনে বলেছে দুনিয়াতে সুদ খেয়ে পেট বড় করেছে এই জন্য আল্লাহ পাক ওদেরকে শাস্তি দিচ্ছে ওদের পেট বড় হবে আমার ভাইরা عن جابر رضي الله تعالى عنه قال لعن رسول الله صلى الله عليه وسلم آكل الربا وموكله وكاتبه وشاهديه وقولهم سواء হজরত জাবির রাজিয়াল্লাহ তালান থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর নবী চার সম্প্রদায়ের উপর লানত করেছেন সম্পাদ করেছেন এক নাম্বার আকেলার রিবা সুদ গ্রহিতা অমকেলাহু এবং আর সুদ দাতা অমকেলাহু সুদ গ্রহিতা অতাতেবাহু এবং সুদ কারবারের লিখক অসাহিদাইহি এবং সুদী কারবারে যারা সাক্ষী হয় যারা কি হয় সাক্ষী হয় চাইর শ্রেণীর লোকের উপর আল্লাহর নবী লানত করেছেন লানত করেছেন না দোয়া করেছেন নবী যদি তাহার উপর লানত করে লানত মানে কি ভোগানির মানে রহমা অভিচার রহমত থেকে তাকে দূরে সরে দেওয়া নবী যদি কাহার উপর লানত করে বাঁচার কোন উপায় আছে তার আপনারাই বলেন তার বাঁচার কোনো কি ইহুকালেও তার শান্তি হবে না সরকালেও তার শান্তি হবে না কারণ নবী সরাসরি যে সুদ খায় তার উপরে বদয়া করেছে লানত করেছে আর আমরা মনে করি সুদ খাওয়া কবিরা গুণা সুদ খাওয়াটাও কবিরা গুণা সুদ দেওয়াটাও কবিরা গুণা অনেকে সুদ দেয় এটাও কবিরা গুণা আবার অনেকে সাক্ষী হয় এটাও কবিরা গুণা আবার যে লিপিবদ্ধ করে চুক্তিপত্র যে করে ওর উপর আল্লাহর নবীর লান হামুর এবার ইয়া কুলুগুর রজুল ওয়াহুয়া আলামু আসাদুমিন সিদ্ধাতিম ওয়া সালাসিন আজিনিয়াতান আল্লাহর নবী বলেছেন আমার কোন উম্মত যদি সুদের মাত্র একটি দেড়হাম <coughs> জেনে শুনে খায় তার গুণা ছত্রিশ বার যেন অপেক্ষায়ও বেশি ছত্রিশ বার যেন অপেক্ষায়ও বেশি যদি এক টাকা কোনো মানুষ জেনে শুনে খায় আল্লাহ না করুক আল্লাহ না করুক আহ হাজার হাজার মানুষ আজকে সরাসরি জেনে শুনে সজ্ঞানে সুদি কারবারের সাথে জড়িত আছে আছে না নাই একবার সজ্ঞানে জেনে শুনে সুদের একটা বড় পাপ এই খবর আমাদের নেই আর রিবা সাবুনা জুজা আইসা রোহা ইয়ান কাহার রজুলুম্মা আল্লাহর নবী বলেছেন সুদের গুনাহের সত্তরটি স্তর রয়েছে সর্বনিম্ন স্তরের গুণা হচ্ছে সন্তান তার আপন মায়ের সাথে জিনা করা নজমিল্লা সন্তান তার আপন মায়ের সাথে জিনা করা কোন সন্তান তার মায়ের সাথে জিনা করতে পারে যদি রুচি বা নয় রুচি দুচি তার ঠিক থাকে আর যদি মুসলমান হয় কি হয় যদি মুসলমান আমার মনে হয় বিজেপিরাও এটাকে ঘৃণা করে মনে হয় কি জানে ওদের দেখে তো ট্যাক্স ফ্রি অর্ডার হচ্ছে এ ধরনের ঘটনা পাওয়া যাচ্ছে রুচিশীল কোনো মুসলমান ঘৃণা করা তো দুর্গত তার মায়ের সাথে কুনিয়তে একটু তাকাতে তো সে সাহস পায় আমার ভাইরা আমরা একটু সচেতন হয়ে যাই আল্লাহ আর রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাগাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাস যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা وأحل الله البيع আল্লাহ রব্দুল আলমিন বলেন যারা সুদ খায় তারা কালকে আমাদের দিন ওই পাগল উম্মাদের মতো উঠবে যাদেরকে জিন কিংবা শয়তান স্পর্শ করে দিশেহারা করে দিয়েছে জিন এবং শয়তান যদি কোনো মানুষকে ধরে তার জ্ঞান ঠিক থাকে না সে ধারা হয়ে যায় আবল তাবল কথা বল আপনাদের কাউকে জিনে ধরেছে কখনো বা জিনগ্রস্ত কোনো মানুষকে দেখেছেন আরে কি করে দেখেন না কোনো জিনে করলে কি কর কথা শেষ ঠিক উল্টা পাল্টা কথা বল আপনি একটা মারকটা আর অনেকে কথায় বলে না যারা সুদ ওরা জিনগ্রস্ত লুপ্তির মতো হয়ে হাসর ময়দানে যাবে এটা কখনো তার জন্য শুভ লক্ষণ না তার জন্য একটা মুসিবত কারণ মানুষের জ্ঞান যদি ঠিক না থাকে কোনো কিছুর উত্তর সঠিকভাবে দিতে পারে না সক্ষম হয় না যার জ্ঞান ঠিক না পাগল কোনো কিছুর প্রশ্ন করলে উত্তর দিতে পারে এখন হাসর ময়দানে যদি এই লোকটি আমাদের অবস্থায় উঠে হাসর ময়দানে আমাকে আপনাকে প্রশ্ন করা হবে কবরেও তিনটা প্রশ্ন করা হবে হাসর ময়দানে করা হবে চারটা অপি দেওয়া খামসা পাঁচটা কল আর চুল্লাহি আলিমা বিমা বিমা আলিমা আল্লাহর নবী বলেন কাল কেমন চারটি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া আমার কোম্মত একটি পছন্দ সামনে অগ্রসর হতে পারবে না আনন্দিহি পিমা আপনা তার হায়াত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে হে যুবক তুমি তোমার এই হায়াতটাকে কোন কাজে ব্যয় করেছ এক নাম্বার প্রশ্ন কিছু সম্পর্কে করা হবে হায়াত আমারকে আপনাকে আল্লাহ দিচ্ছে হায়াত দিয়েছেন কারো সাত বছর সত্তর বছর একশো বছর একশো দশ বছর পত্রিকা পাইছি গত সপ্তাহে একশো আশি বছরের এক লোক মাসাল্লাহ এখন ওষুধ দেওয়া খেতে হয় না সুস্থ মতো কথা বলতে পারে জ্ঞান ট্যান তার ঠিক আরো সর্বোচ্চ দুশো বছর মাত্র কি কর আরে কয় না যা বাংলাদেশের গড়ায়ু উনসত্তর বছর গড়ায়ু পত্রিকায় পেয়েছি উনসত্তর বছর কয়দিন বাঁচবেন আপনি এ আপনার হায়াত সম্পর্কে আপনাকে প্রশ্ন করা হবে এই সাত সত্তর বছর তোমাকে আমি হায়াত দিয়েছি কোন কাজে এটা ব্যয় করেছ হায়াত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে হায়াত এটা বরফের চাকার নেয় গোলে গোলে শেষ হচ্ছে একদিন যাচ্ছে আপনার নির্ধারিত হায়াত থেকে একদিন চলে যাচ্ছে ওরা হি হ্যায় উমরে মেসলে বরফে কম রপ্তা রপ্তা চল রাহি হ্যায় দম বদম প্রতিনিয়ত আপনার হায়াত আমার হায়াত শেষ হয়ে যাচ্ছে আমি মনে করি আমার ষাট বছর আমি একজন বীর তুমি যদি সত্তর বছর তোমার হায়াত লিখা থাকে তোমার ষাট বছর শেষ আর মাত্র তুমি আছো দশ বছর তোমার আপনার কত বছর হয়েছে না আপনার কত বছর বিয়োগ হয়েছে এই কথা বলেন কত বছর হয়েছে কি এটা তো শেষ এটা শেষ কত যা না নাজির দাঁড়ি পেকে যা এটা আপনার হায়াত বিশ্বাস এটার জন্য একটা সুসংবাদ আপনার দাঁড়ি পেকে গেল আপনি বিয়ে করেছেন আপনার নাতি পুতি হয়েছে আপনার মুখের দাঁত পড়ে গেছে গেলে একটা একটা সম্বাদ যে আপনার দুনিয়াতে কি থাকবেন না কত যা না নাজির এটাকে নাজির বলা হয় দাঁড়ি পাইতেছি দেখে ডর লাগে আনা দেখি যে সব না দাঁড়ি না ওর এটারে টানি উঠে এলায় কারণ দাঁড়ি পাইতে দেখলে ভয় লাগে দাঁড়ি পাকা মানে কি আমার মৃত্যুর সময় যেন গনিয়ে আসছে খবরদার অনেকে স্বভাব দাঁড়ি টানি উঠে এলায় দাঁড়ি যদি পেকে যায় একটু সাদা হয় কলা রসুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তানতিফুস শাইবা ফাইন্নাহু নূরুল মুসলিম নবী বলেছেন আমার উন্মতেরা সাদা দাঁড়ি এবং সাদা চুলকে কখনো টেনে ফেলে দিও না কারণ তোমার এই সাদা দাঁড়ি এবং সাদা চুল কালকে আমাদের ময়দানে চন্দ্রের মতো জলমল করতে থাকবে চুল দাঁড়ি যদি পেকে যায় নিজের ভিতরে একটা কন্ট্রোল চলে আসে ঠিক কিনা এখন এটা কি আছে আরে একটা মানুষও কথা বলে না কন্ট্রোল চলে আসে নিজের ভিতরে দাঁড়িয়ে চুল পাতলে এখন আর গুণা করে না আগে যদি টেলিভিশনের একবার প্রথম কাতার যায় বলতো তখন আর বসে না কয় আমার দাঁড়ি পেকছে একটা ভয় ভয় ভিতরে ঢুকে যায় দাঁড়ি পেকছে এই জন্য আমার ভাই আর যারা দাঁড়ি রাখি না এটা তো ফাঁকার প্রশ্নই আছে এ দাঁড়ের ফাঁকা না ফাঁকা এটা তো আমার দুটাই বরাবর তো দাঁড়িয়ে রাখার এখনো বয়স হয় নাই দাঁড়িয়ে রাখার কি হয় না আল্লাহ বয়স বুঝে না আল্লাহ কিয়া বুঝে না বয়স বুঝে না আল্লাহ একটা চোখ দুটো ঠিক মতোই দিছে হাত দুটো দিছে এটা কি আল্লাহ ঠিক হয়েছে না ভুল হয়েছে আরে কয় টাকা হাত দেওয়াটা ঠিক আছে চোখ দেওয়াটা ঠিক আছে আর কর দাঁড়িয়ে রাখাটা ভুল হয়েছে দাঁড়িয়ে যে আল্লাহ দিছে অন্য বয়স না মানে এটা আল্লাহর দেওয়াটা ভুল হয়েছে দেখছিল নি কত বড় পণ্ডিত আছে কত বড় পণ্ডিত তো দাঁড়িয়ে দেখানোর কোনো বয়সও না আরো কিছু খবর পাওয়া যায় তো আমাদের দেশের কিছু স্বামী তার স্ত্রী বিজেপিও বার্তায় প্রতারিত হইয়া স্বামীর চেহারার দাঁড়িকে অপছন্দ করে জীবন আছে কিনা নাই স্বামীর চেহারার দাঁড়িকে অপছন্দ করে আবার স্বামীরে বুঝায় যে তোমার কি এখন দাঁড়িয়ে রাখার বয়স হতো না তুমি আমার স্বামী তোমাকে বুড়ো দেখা যা এটা কেমন কেমন দাঁড়িয়ে রাখার বয়স হলে রাখিও তুই স্বামী কি করে তো আরে স্ত্রীর এত কষ্ট করি দুই লাখ টাকা মত দিয়ে আনছি তার তো একটা কথা অন্তত রাখার দরকার আছে তো দাঁড়িয়ে কাটিয়ে এলায় কাঁপিয়ে এলায় সপ্তাহে একবার দুবার অনেক সময় আছে ও ভাই আপনাকে যদি কোনো মানুষ মিথ্যা কথা বলার জন্য বলে আপনি কি করা যায় যে মিথ্যা কথা বলা যায় যাবে কিনা আরে কয় না যা আপনাকে যদি মদ খাওয়ার জন্য বিষ খাওয়ার জন্য বলে খাওয়া যায় যাবে কিনা যায় হবে না লা তো আতালিমাকলুকিন ফি মাসিয়াতিল খলেক আল্লাহকে অবাধ্য করে কোন মানুষের আদেশ মানা যায় নাই হারাম হারাম হারাম আমি ইমামও যদি বলি যে আপনি অমুক গুনার কাজ করেন আপনাদের জন্য এটা করা অবৈধ আমাকে লাতি মারতে হবে কিন্তু আল্লাহর হুকুমকে কি দিতে হবে প্রাধান্য দিতে হবে এটা হইতে হবে মুসলমানের সভা যে আল্লাহ এবং আল্লাহর রসুলের সামনে দুনিয়ার সব কিছু হেস এটার কোনো মূল্যই নেই আর যে সমস্ত স্ত্রী তার স্বামীকে দাঁড়ি কাটার জন্য উদ্বুদ্ধ করে ওই সমস্ত স্ত্রী পশ্চিমকালেও স্বামীর হিতাকাঙ্ক্ষী হতে পারে না ঠিক না বেটি এরা কখনো স্বামীর মঙ্গল চায় না মাথা না খায় স্বামীর কি চায় না এরা স্বামীর দুশ্মন সরাসরি কারণ যে স্ত্রী দাঁড়ি কাটা মানে নবীর গলায় ছুরি খেলান যে স্ত্রী নবীর গলায় ছুরি খেলাইতে বলে সেটা কখনো সীতাকাঙ্ক্ষী স্ত্রী নয় সেটা হলো আমার শত্রু আমার দুশ্মন দায় যদি দায় স্ত্রী তো চলে যাবে ডিভোর্স লেটার ফাটা দিব আর অন্ত স্ত্রীরও তালাক দিতে পারে হারে কি আরে না এটা কিন্তু কোরআন আদিসের সম্পূর্ণ নিষিদ্ধ একটা আইন তালাক দেওয়ার ক্ষমতা কার আর স্বামীর কথা বলেন তালাক দেওয়ার ক্ষমতা কার এটা হলো ইসলামী আইন ইসলামী আইন সরাসরি খবরদার কোন মহিলা কখনো স্বামীকে তালাক দিতে পারে না আর রিজাল কওয়ামুন আলার নিসা খুলে দেখেন আয়াতের তাফসিরে গিয়ে লিখছে মহিলাদের জন্য আজান দেওয়া জায়েজ নেই একামত দেওয়া জায়েজ নেই জানাজার নামাজের ইমামতি করা জায়েজ নেই মহিলাদের জন্য ঈদের নামাজ পড়ানোর ঈদের নামাজের ইমামতি করা কি নেই জায়েজ নেই এগুলো সব স্বামীর আছে যাই হোক আমার ভাইরা আপনার স্ত্রী যদি চলে যায় আপনাকে ডিভোর্স দিয়ে স্ত্রীকে আর একটা পাওয়া যাবে কি যাবে না আমরা কম দূর অজ্ঞা পাগন আত্মজীবী হবে আমরা এতক্ষণ স্ত্রীর বিকল্প স্ত্রী পাওয়া যায় কিন্তু নবীর বিকল্প নবী পাওয়া যাবে নবী এতেকাল করেছেন মোহাম্মদ নামে কোন নবী দুনিয়াতে আর আর জিগে নবীর দাবি করবে হিগল আন্তর্জাতিক দণ্ড ঠিক না বেটি আনা খতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি নবীর স্পষ্ট ঘোষণা আমি শেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না যদি সে নবুয়তের দাবিদার সে দাজ্জাল তাকে হত্যা করো সরাসরি আইন কোনো কথা নেই তাহলে স্ত্রীর বিকল্প স্ত্রী পাওয়া যাবে কিন্তু নবীর বিকল্প নবী পাওয়া যাবে না তাই নবীকে কখনো বেকার করা যাবে না আমার যুবক ভাইদের কাছে আমি বড় জোর করে বলবো ভুল করেছেন অতীত অতীত জীবনের জন্য আল্লাহর অস্তে দাঁড়িয়ে রেখে দেন কোন দিন আপনার মৃত্যু চলে আসে আপনার হায়াত শেষ হয়ে যায় এটাকে আপনি বলতে পারবেন আহ কোন দিন আপনার হায়াত শেষ হয়ে যায় দাঁড়িয়ে না নিয়ে যদি আপনি মারা যান আর কালকে আমাদের ময়দানে প্রত্যেক নবী তার মধ্যে আউজ কাউসার পানি পান করাবে প্রত্যেক নবীর কাছে একটা একটা আউজ কাউসার থাকবে আমাদের নবী তিনের উন্মুখকে মানে আমাদের যে আউজ কাউসার পানি পান করাবে যদি আপনার চেহারায় দাঁড়ি না থাকে নবী উন্মত বলেও আপনাকে স্বীকৃতি দিবে না আপনার বাঁচার কোনো উপায় এই জন্য কখন আমার আয়াত শেষ হয়ে যায় ভাই এটা আমার আর আপনার জানা নেই আল্লাহর ওয়াস্তে ভুল করেছি বলে জন্য আমরা তবা করি সামনের জন্য আমরা প্রতিজ্ঞা করি যে দাঁড়িয়ে তার হাত দেবো না দাঁড়ের জন্য কোনো বয়স নেই হ্যাঁ দায়ের জন্য যদি আপনার কোনো চাকরিতে বাধা আছে আসো চাকরির ঘায়ে লাথি মেরে নবীকে খুশি করতে হবে রিজিকের মালিককে আপনার চাকরি গেলে কি হয়েছে এই দেখে কোনো মানুষ না খাই মারা গেছে এমন ঘটনা নাই বরং ক্যান্সারে মারা গেছে আর যত লোক মরে সব বড় লোক মরে গরিব কোনোদিন সহজে মরে না বড় লোক তো যারা আছেন রাগবেন না আবার দুনিয়াতে যত ক্যান্সার যত ডায়াবেটিস যত মরণ ব্যাধি সব দেখুন অধিকাংশ বৃত্তশালীদের হয় গরিব গোরাবা রিক্সা চালক ব্যাংক চালক এদের এই সমস্ত রোগ কম হয় সুতরাং টাকা আপনাকে কখনো হায়াত দিতে কি পারবে আমার ভাইরা অতীত অতীত যাই হোক চাকরি যাবে রাখতে আপনার চাকরি বাধা চাকরি খেয়ে দেন কিন্তু আল্লাহকে রাজি করেন ইনশাল্লাহ ওমান দাবাতিন পিলার ইল্লা আল্লাহ রিজকুহা আল্লাহ পাক আপনার রিজিকের ব্যবস্থা করবেন আল্লাহ পাক ওয়াদা করেছেন যাই হোক সুতরাং সুদ সুদের নিয়ে আলোচনা করেছিলাম কে আমাদের ময়দানে প্রথম প্রশ্ন করা হবে আপনার হায়াত সুন্দর যে হায়াত কোন কাজে ব্যয় করেছে ওয়ান স্বাভাবিক আপনার যৌবন সম্পর্কে প্রশ্ন করা হবে ও যুবক তোমার এই যৌবন কাল কোন কাজে ব্যয় করেছ কোন বুড়ো মানুষকেও প্রশ্ন করা হবে না যে তুমি তোমার বুড়াতিকাল কোন কাজে ব্যয় করেছ যৌবন কাল সম্পর্কে প্রশ্ন করা হবে কারণ আবাদতের জন্য প্রযুক্ত সময় উপযুক্ত সময় যৌবন কাল মাথা না কাল হেফাজতের উপযুক্ত সময় কোন কাল যৌবন কালে যা ঘটাইতে নেবেন সাইডবেন কিন্তু বুড়াতে গেলেও পারবেন না বাল্যকালে আবাদতের বিধান তো আপনার উপর আসেই না কিসের আবাদত করবেন যৌবনকাল এটা আবাদতের উপযুক্ত সময় আজকে দুর্ভাগ্য আমরা মনে করি আবাদত যদি বুড়ো হয়ে যায় দাঁড়িয়ে পেকে যায় তখন আবাদতের সময় আছে বলিও যে বুড়ো হলে দাঁড়িয়ে রাখবো বুড়ো হলে তাবলিক ধরবো জামাত ধরবো এ ধরনের কথা বলে আর তুমি যে বুড়ে হইবা এর কোনো গ্রান্তি আছে তোমার কি গ্রান্তি আছে তোমার তুমি কে বুঝে এই দেশে কি যুবক ছেলেরা মরে না কথা কয় না মরে কিনা অনেক নাবালিক শিশুরও তো মরে যায় আট বছর দশ বছর চার বছর তুমি বুড়া হইলে দাঁড়িয়ে রাখবা বুড়ো হইলে তুমি নামাজ ধরবে এই বুড়ো হওয়ার গ্যারান্টিটা কোথায় তোমার কথা দর জওয়ানি तोबा करदन शिवा हे पैगंबरी वक्त फिरे गुरगे दौले मीचावद पर हे देगा किसी खाकी पे मत कर खाके अपनी जिंदगानी को किसी खाकी पे मत कर खाके अपनी जिंदगानी को जवानी कर फेदा उस पर के जिसने दी जवानी को যে আল্লাহ তোমাকে যৌবন দান করেছে সে আল্লাহর জন্য তুমি এই যৌবন কাল ব্যয় করো শয়তান মানুষকে নগদ কোন আবাদতের কাজ করতে দেয় না শয়তান বড় পণ্ডিত বড় চালাক নগদ কোন আবাদতের কাজ করতে দেয় না শয়তান মানুষকে আগামীর চক্করে ফেলে রাখে আগামীর চক্করে যা আগামীকাল করবে সামনে ইনশাল্লাহ মসজিদের ইমাম সাহেবের সাথে ওয়াদা দিয়ে দাও যেহেতু আমি এসএসসি পরীক্ষা দিই ইনশাল্লাহ এক টিলা লাগানো ওই আগামীর চক্করে ফেলে রাখে শয়তান একটা মেমোরিতে বুদ্ধি ঢুকে দেয় আপনার যে তুই এটা হুজুরে এটা কো হুজুর দেন বারবার আয়ু তোর ভাই হুজুর ইনশাল্লাহ আমি সামনের মাসে ইনশাল্লাহ চোদ্দ মাস হলে লাগা দিন চিল্লা কয় কি কয় না কিন্তু এখন নগদে কাজটা করে বুদ্ধি কখনো কি শয়তান দেয় না আহা তো আমার ভাইরা আর সবে ভরে দা তোর কে ইসাও দা কুনম বাজে চু দা ছাওয়া দেম রোজেরা পরে দা কুনম আজ আসতে বলে কাল কাল আসতে পরশু দাড়ির ব্যাপারে আলোচনা হচ্ছে প্রাসঙ্গিক একটা কথা রয়ে গেছে এটা বলার প্রয়োজন মনে করতেছি আমি অনেক ভাই দাঁড়ি রাখেন আলহামদুলিল্লাহ অত্যন্ত খুশির বিষয় আপনি দাঁড়ি রেখেছেন কিন্তু দাঁড়ি রেখেও এক মুষ্টির থেকে ছোট রাখে কথা বুঝছেন কিনা আমার অনেক ভাই দাঁড়ি রাখে ইচ্ছাকৃত ভাবে এক মুষ্টির থেকে কি রাখে আপনার এই পুতনির নিচ থেকে এক মুষ্টি পর্যন্ত আপনার দাঁড়ি হইতে হবে এক মুষ্টি তারপরে যদি কাটতে মনে চায় কাটতে পারবেন তবে দাঁড়ি অধিক লম্বা করা নিষেধ কেউ কেউ মাত্র বলেছেন এক মুষ্টি আপনাকে রাখতেই হবে অনেকবার আমরা দাঁড়িয়ে রাখি একবারে ছোট ছোট আল্লাহর ওয়াস্তে আপনি দাঁড়িয়ে রেখেছেন আপনাকে ধন্যবাদ তবে নবীর শূন্যত অনুযায়ী এখনো রাখতে কি পারেন নাই নবীর শূন্যত হচ্ছে চতুর পাশে এক মুষ্টি হইতে হবে এদিকে এক মুষ্টি থুতনির নিচে এখানে এক মুষ্টি যে সমস্ত বাইরে আমরা ছোট রাখি আল্লাহর অর্থে আমরা দাঁড়িয়ে থেকে এক মুষ্টি করার চেষ্টা করি প্রত্যেকে আলোচনা আসলাম আলোচনার হবে না ম্যারাজ নিয়ে আলোচনা উঠেছিলাম যাই হোক আল্লাহ রব্বুল আলমিন যে কথাগুলো বলেছি আমাদেরকে এই কথাগুলো মেনে আমল করার তৌফিক দান করো আপনারা যারা সুনত পড়েন সেটা সুনত পড়েন ওয়াকে দাওয়ান আলহামদুলিল্লাহ আলম